بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد يقول المؤلف رحمه الله تعالى المسألة الخامسة إن من أكبر قواعدهم الاغترار بالكثرة ويحتجون به على صحة الشيء ويستدلون على بطلان الشيء بغربته وقلة أهله فأتاهم بضد ذلك وأوضحه في غير موضع من القرآن মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল হক প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে পঞ্চম তাহিলি যুগের মতবাদ সম্পর্কে পঞ্চম ভ্রান্ত ধারণা ছিল যে সংখ্যা গরিষ্ঠতা হচ্ছে সত্যের মাপকাঠি সংখ্যা যদি বেশি হয় তাহলে জানতে হবে যে এরাই হচ্ছে সত্য পথে এরাই হচ্ছে হক এরাই হচ্ছে সত্যবাদী এরাই সঠিক পথে রয়েছে ধর্মের ক্ষেত্রে হোক রাজনৈতিক ক্ষেত্রে হোক এসব ক্ষেত্রে মানুষ সংখ্যাগরিষ্ঠতাকে হক বলে সত্য বলে ধারণা করে থাকে এই ধারণা ঠিক না ভুল ধারণাটি কোন যুগের জাহিলি যুগের অর্থাৎ মুশরেকদের ধারণা জাহিলি যুগ বলা হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের রেসালাতের পূর্ব জামানাকে ঈসা আলিহি সালাত সালাম মেরে সালাত এবং নবী করিম সাল্লামের রেসালাতের এই মাঝখানে যে পিরিয়ড যে সময়টা এই সময়টা হচ্ছে অজ্ঞতার যুগ জাহিলিয়াতের যুগ শির কুফরির যুগ সারা বিশ্বের প্রায় মানুষ শির কুফরিতে লিপ্ত হয়ে গেছিল এই সম্পর্কে একটি হাদিস এই দর্শের প্রথম দিকে শুনিয়েছিলাম যে আল্লাহ রাবুল আলমিন সারা পৃথিবীর দিকে নজর দিলেন আর দেখলেন যে সবাই কুফরি শিরকে লিপ্ত হয়ে গেছে আরব আহম আজাম আহম আরব অনারব সবাই আরব অনারব সবাই বিভ্রান্তিতে লিপ্ত হয়ে গেছে ইল্লা বাকায়াবিন আহলিল কিতাব সামান্য হাতে গনা কয়েকজন আহলি কিতাবদের মধ্যেকার যারা আল্লাহর তহিদ একত্রের ওপর ছিল সেই জন্য তারা সমাজ থেকে একা নির্জনে গিয়ে বনে জঙ্গলে বদবন্দি করতে যে না এই কুফরি সমাজ সির্কের সমাজ পত্তলিকতার সমাজ আল্লাহ রাবুল আলমিনের বিরোধী সমাজ আমাদের পছন্দ নয় আর বাকি সারা পৃথিবীর মানুষ কুফরি ইউরোপ এশিয়া আফ্রিকা সারা বিশ্ব হয়ে লিপ্ত ছিল তো তখনকার একটি মতবাদ ছিল যা ভ্রান্ত যে সংখ্যা গরিষ্ঠতা যেখানে আছে সেটি হচ্ছে সত্য যদি বেশিরভাগ লোক দেখা যায় কোনো কাজ করছে বা কোনো কথা বিশ্বাস করছে তাহলে সেটি ঠিক কোনো আকিদা কোনো বিশ্বাসের ক্ষেত্রে হোক আর কোনো মতবাদের ক্ষেত্রে হোক কোনো আমল কর্মের ক্ষেত্রে হোক যদি অধিকাংশ মানুষ কোনো কথা বলে কোনো কাজ করে কোনো ধারণা রাখে বিশ্বাস রাখে তাহলে সেটাই হচ্ছে ঠিক আর যদি সংখ্যা অল্প থাকে সংখ্যা লঘু থাকে কোনো দল তাহলে জানতে হবে যে তারা ভুল পথে আছে যদিও তাদের কথা সত্য হোক না কেন যদিও তাদের কথা ভালো হোক না কেন যদিও তাদের কথা আল্লাহর কথা রসুলের কথা হোক না কেন কিন্তু তারা ওইসব যাচাই বাছাই করতে যায় না মোটা খায় মোটা বুঝে মোটা খাওয়া মোটা বোঝার কথা বুঝেন তো আমাদের সমাজেরা তো মোটা খায় মোটা বুঝে যে এদের দল ভারী এরাই ঠিক আর এদের দেখছো না মাত্র কয়টা লোক তো দেখো না এদের মসজিদের লোক পাওয়া যায় না এদের গ্রামে এদের সাথে আছে কি এদের সাথে কেউ নেই দেখো এদের সাথে সবাই এদের সাথে এদের ওয়াজ মাহফিল হলো দেখো না কত বড় গ্যাদারিং লাখ লাখ লোক জায়গা দেওয়া যায় না সামলানো যায় না লোকজনের স্রোত সামলানো যায় না আর এতে তো মহফিল হইল কটা লোক পঞ্চাশটা একশোটা লোক কথা বুঝতে পারছেন তো সুতরাং যাদের লোক বেশি তারাই হচ্ছে হকানি যে পীরের মুরিদ বেশি হকানি পীর পীরের ওরস লেগেছে আর লোকজনের সমাগম খুব বেশি হকানি পীর এত লোকজন যখন আসছে তো নিশ্চয় হকানি পীর এত লোকজন যখন আসছে ওরসে তখন হকানি পীর আর যতই কোরআন এবং হাদিসের কথা বলুক না কেন ভারত উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানে কিন্তু যদি লোকজন ওয়াজ মহফিল বেশি না হয় তার আলোচনা না হয় লোকজনই তো নেই এরা কি বলছে না বলছে বিশ্বাস হয় না ওদের কথার উপর যদিও কোরআন এবং হাদিসের কথা হয় এটি ছিল জাহিলি যুগের মতবাদ যা আজকাল বহু মুসলিমদের মধ্যে এই ভ্রান্ত মতবাদ ঢুকে আছে লেখকের উদ্দেশ্য হচ্ছে এই জাহিলি যুগের ভ্রান্ত মতবাদ থেকে উম্মাতে মুসলিমাকে মুসলিম জাতিকে সাবধান করা যে খবরদার তোমরাও এরকম হইও না যেমন জাহিলি যুগের মুশ্রিক বিধর্মীরা ছিল যে সংখ্যা গরিষ্ঠতাকে সত্যের মাপকাঠি বলে ধরত আর সংখ্যা লঘুতাকে তারা মনে করত যে এরা ভ্রান্ত পথে আছে এরা ভুল পথে আছে বলে এদের সংখ্যা কম আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমে বহু জায়গায় এই মর্মে সতর্ক করেছেন এই মর্মে সতর্ক করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যারা সত্যপন্থী যারা হক পথে থাকবেন তাদেরকে ফাতুবা লীল গোরাবা বলে সুসংবাদ দান করেছেন ফাতুবা লিল গোরাবা সুসংবাদ রয়েছে কাদের জন্য গোরাবা ওয়াজানা ওয়াচেনাদের জন্য ওয়াজানা না কারা যাদের সংখ্যা কম তারা অজানা আছে না তাদেরকে কি এত জানে আর যাদের সংখ্যা খুব বেশি সবাই জানে সবাই জানে যেখানে সেখানে ওদেরকে পাওয়া যায় যেখানে সেখানে ওদেরকে পাওয়া যায় ওরা গোরাবা নয় অজানা অচেনা নয় গোরাবা গরিবের জামা আরবিতে গরিব মানে হচ্ছে অজানা অচেনা মানুষ যাদেরকে লোকেরা জানে না চেনে না আর বাংলা ভাষায় আর উর্দু ভাষায় গরিব মানে হচ্ছে ফকির আরবি ভাষায় যেটি ফকির বা মিসকিন ওইটি হচ্ছে বাংলা ভাষায় আর উর্দু ভাষায় গরিব হ্যাঁ এই লোকটি গরিব মানুষ মানে আমরা বলি দরিদ্র মানুষকে গরিব মানুষ বলি অর্থাৎ ফকির মিসকিনকে বলি এইরকমই উর্দুতেও এ আদমি গরিব হ্যাঁ বড়া গরিব হ্যাঁ মানে অত্যন্ত দরিদ্র মানুষ কিন্তু আরবি ভাষায় গরিব মানে ফকির না ইন্নামা সাদা কাতলিল ফোকারায় ওয়ালমা সাকিন আল্লাহ মানে ইন্নামা সাদা কাতলিল গোরাবায় নেই আছে কোথাও বোঝা গেল যে গোরাবা বা গরিব মানে হচ্ছে অন্য কিছু আরবি ভাষায় এরকম বেশ কিছু শব্দ আছে যেগুলি আরবিতেও ব্যবহার হয় বাংলায়ও ব্যবহার হয় কিন্তু অর্থ আলাদা আলাদা আরবিতে ব্যবহার হয় উর্দুতে ব্যবহার হয় কিন্তু অর্থ আলাদা আলাদা শব্দ একটি তার মধ্যে এটি একটি তো আল্লাহ রাবুল আলমেন সতর্ক করেছেন এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে যেমন একটি আয়াত সুরে আনামের একশো ষোলো নম্বর আয়াত ওয়াইন তোতে আখতারামান ফিল আর আল্লাহ বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা পৃথিবীতে অধিকাংশ মানুষের যদি তোমরা তুমি কি করো কথা শোনো কথা মানো আনুগত্য করো তাদের মতে চলো তোতে মানে তাদের মতে চলো তাহলে তারা কি করবে অধিকাংশ মানুষেরা ইউদিল্লু কানসাবির ইল্লাহ আল্লাহর রাহ থেকে আল্লাহর রাস্তা থেকে আল্লাহর পথ থেকে তোমাকে পথভ্রষ্ট করে দূরে সরিয়ে দেবে আল্লাহ রাস্তা থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে তাহলে অধিকাংশ মানুষ সত্যের মাপকাঠি হলো না পথভ্রষ্টতার আশঙ্কাই বেশি এই জন্য আল্লাহর আল্লাহ কানসাবিল্লাহ সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা যদি তুমি শোনো তাদের কথা মানো তাদের পথে চলো তাহলে ওদিল্লু ইল্লাহ আল্লাহ রাস্তা থেকে তোমাকে তারা পথভ্রষ্ট করে দিবে দূরে সরিয়ে দেবে পথ হারা করে দেবে আর ইসলামের মূলনীতি হচ্ছে যে প্রত্যেক যুগে অধিকাংশ মানুষ পৃথিবীর আদম সন্তানকে দুই ভাগে ভাগ করে দেখেন অধিকাংশ মানুষ কুফুরির ওপর রয়েছে শিরকের ওপর রয়েছে গুমরাহির ওপর রয়েছে ভ্রান্ত পথে রয়েছে প্রত্যেক যুগে প্রথম ভাগ করেন মুসলিম আর অমুসলিম দুই ভাগে ভাগ করেন আদম সন্তানকে বানি আদমকে আদম সন্তানকে মুসলিম অমুসলিমে ভাগ করেন যে কোনো যুগে এমনকি নবী করিমের যুগকে নিয়ে নেন সাহাবাই কেরামের যুগকে নেন তাবা ইন্ডিয়ার যুগকে নেন তাবা তাবাইনের যুগকে নেন এগুলি স্বর্ণ যুগ সেই যুগে মুসলিম অমুসলিম দুই ভাগে ভাগ করেন ভাগ করলে দেখবেন মুসলিমদের সংখ্যা বেশি ছিল না কাফের সংখ্যা বেশি ছিল কাফের সংখ্যা বেশি ছিল কেন কাফেরদের মধ্যে একদল কত্তলিক হিন্দু মতবেদ বিশ্বাসী মুশ্রিক আরবের মুশ্রিকেরা কিছু না কিছু ছিলই যদিও সাহাবাই কেরামদের খোলাফের আসাদের যুগে আরব থেকে এই পত্তলিক পত্তলিকতা উঠেই গেছিল কিন্তু দূর দূরান্তে ছিল ইউরোপে ছিল ভারতে ছিল বর্মায় ছিল থাইল্যান্ডে ছিল ফিলিপাইনে ছিল ইন্ডোনেশিয়াতে ছিল চাইনায় ছিল জাপানে ছিল ছিল তাহলে এতগুলি দেশ এতগুলি এলাকার কথা বলে আফ্রিকা ছিল তাহলে পত্তলিকতা এক ভ্রান্ত মতবাদ ছিল অধিকাংশ মানুষ পত্তলিকতায় লিপ্ত ছিল মূর্তি পূজায় লিপ্ত ছিল আর একদল ছিল ইহুদি না সারা ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর দিকে বিকৃত করে ভ্রান্ত পথের পথি হয়ে গেছিল তারা গুমরা হয়ে তারা কুফুরিতে নিমজ্জিত ছিল কাদকাফার আল্লাহ কালু সালাসা ওই সব লোকেরা কাফের হয়ে গেছে আল্লাহ বলছেন যারা বলেছে আল্লাহ তিনের তৃতীয় মানে তিন খোদার এক খোদা আল্লাহ আর আল্লাহর পুত্র ইসা আলি সাল্লাম সেও এলাহ সেও মাবুদ উপাস্য ইসা আলি সাল্লামের মাতা সেও উপাস্য তাহলে এইভাবে তাদেরকে আল্লাহ কাফের আখ্যায়িত করেছেন এরা বাতিল পন্থী কিনা বাতিল পন্থীদের সংখ্যা মুসলিমদের তুলনায় সাহাবাই কালাম তাবেন তাবা তাবেন এদের তুলনায় বেশি ছিল ওই কালেই যখন বেশি ছিল তো বাকি কালে তো দেখতে পাচ্ছেন সেই কালে মুসলিমদেরকে যেহেতু নবী করিম তরবিয়ত করে গিয়েছিলেন নবী সাল্লাহ সাল্লামের তরবিয়তের বরকতে এবং নবী সাল্লামের যুগের কাছাকাছি হওয়ায় সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন পর্যন্ত অধিকাংশ মুসলিমরা হক পথে ছিলেন এখন অমুসলিমদেরকে বাদ দেন মুসলিমদেরকে দেখেন মুসলিমদেরকে দেখেন কারণ তখন মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়নি ধর্মের নামে মুসলিমরা ধর্মকে ছিন্ন ভিন্ন করেনি ফিরকাবাজি দলবাজি করেনি দল তৈরি করেনি সবার নাম মুসলিম ছিল কিন্তু ধীরে ধীরে এক একটা করে ভ্রান্ত দল বের হওয়া শুরু হলো দল বের হলো খারেজি একটি দল যারা ইসলামিক সরকারের বিরুদ্ধে বেরিয়ে পড়ল আলী রাজি আল্লাহ তালার বিরুদ্ধে ওসমান রাজিয়াল্লাহ তার বিরুদ্ধে খারেজি বাগিয়েরা আর একটি দল বের হলো রাফেজি শিয়া তো এইভাবে প্রথম দিকে এই দুটি গুমরা দল বেরোলো ধীরে ধীরে গুমরা হইতে হইতে হইতে বহু দল বেরোলো তারপরে আসলো মজহাবি গোড়ামি মুসলমান হওয়ার সাথে সাথে হানফি হইতে হবে না সাফি না মালিক না হামবেলি কোন একটা হইতে হবে চারশো বছর পর এটা শুরু হলো নবী সাল্লামের কখন শুরু হলো নবী সাল্লা সাল্লামের চারশো বছর পর শুরু হলো এটি আমার কথা নয় কারো মন গড়া কথা নয় আল্লামা মহাদেশ শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলবি যিনি ভারত উপমহাদেশের হানাফি মজহাবের শিরোমণি হাদিসের সাবজেক্ট ওস্তাজুল হাদিস তার বহু কিতাব রয়েছে তার মধ্যে সবচাইতে বিখ্যাত যে কিতাবটি তা হচ্ছে হুজাতুল্লাহ বালেগা দাওরা হাদিস কৌমি মাদ্রাসায় পড়া হয় তাতে তিনি লিখেছেন যে এলাম জানো হে মুসলিমরা আন্না নাসা মানুষ অর্থাৎ মুসলিমরা কানু কাবুল আল মেয়াতির রাবিয়া চতুর্থ শতাব্দী পর্যন্ত চতুর্থ শতাব্দী পর্যন্ত গায়ের মুজতামে মেহিনা তারা ঐক্যমত হননি মুসলিমরা আল্লাহ তকলিদুল খালেস মজহাবিন ওয়াহেদিন কোন এক মজহাবের অন্ধ তকলিদের ওপর নেই যে এক মজহাব মানতেই হবে হানফি হইতেই হবে না হয় সাফি হইতে হবে মালিকি হইতে হবে হাম্বেলি হইতে হবে কোন একজন লোককে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি মুসলিম না মুসলিম মুসলিম মুসলিমের সাথে সাথে আজকাল মুসলমানরা প্রশ্ন করে যে ভাই তো কোন মজহাবের লোক আপনি হানাফি না সাফি না মালিক হাম্বেলি যে ভাই যে দেশে বাস করি সেই দেশের মজাবে ভাই আমরা বাংলাদেশে বাস করি এখানে অধিকাংশ হানাফি আমরা হানাফি ভারতে বাস করি হানাফি ইন্ডোনেশিয়ার লোককে জিজ্ঞেস করছি আনা সাফেই কারণ আমরা ইন্ডোনেশিয়া থাকি মালয়েশিয়া থাকি এখানে সাফি বেশি আমরা সাফি এটা হইতেই হবে সাফেই আফ্রিকান লোকে জিজ্ঞাসা করলে হ্যাঁ আমি মুসলমানের সাথে মালিকি কথা বুঝতে পারলেন এই হচ্ছে মুসলিমদের অবস্থা কতদিন পরে নবী সাল্লাহ সাল্লামের চারশো বছর পরে কাছাকাছি চতুর্থ শতাব্দী মানে কমের পক্ষে তিনশো বছর পরে চতুর্থ শতাব্দী বলা হয় তিনশো থেকে চারশোর মাঝামাঝি এই সময়টাকে চতুর্থ শতাব্দী বলা হয় মানে তিনশো বছর অবশ্যই নাই তিনশো বছর পর্যন্ত হানাফি সাফে মালিকি হামবেলি লেভেল ছিল না ভালো করে শুনে রাখেন এটি কার কথা তাদের ঘরের মহাদ্দেশের কথা আর সবাই শ্রদ্ধা করে ইমাম মহাদেশ দেহলবি রহমতুল্লাহ আলীকে শাহলি মহাদেশ দেহলবি রহমতুল্লাহ আলের পিতা শাহ আব্দুর রহিম দেহলবি তিনি একজন আলেম ছিলেন বাদশাহ আওরঙ্গজেবের নাম শুনেছেন আলমগীর হ্যাঁ শুনেছেন না খুব নাই পরায়ণ বাদশাহ ছিলেন খুব নেক বাদশাহ ছিলেন এই জন্য হিন্দুরা সবচেয়ে বেশি তার সমালোচনা করেছে আর সবচেয়ে বিধর্মী যে বাদশাহ ছিল মোগলদের মধ্যে আকবর তার সবচেয়ে বেশি হিন্দুরা প্রশংসা করেছে জি এখান থেকে বুঝতে হবে যে একজন বেনামাজি নামাজিকে কখনো ভালোবাসতে পারে না একজন কাফের মমিনকে কখনো ভালোবাসতে পারে না এটি প্রাকৃতিক শত্রুতা জি জিনের শয়তান হোক আর মানুষ শয়তান হোক কোনোদিন একটি সৎ মানুষকে ভালোবাসতে পারে না প্রকৃতি ইতিহাস পড়ে দেখুন সবচেয়ে বেশি বদনাম করা হয়েছে বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলহিয়া যিনি অত্যন্ত পরায়ণ বাদশাহ ছিলেন অত্যন্ত নেক বাদশাহ ছিলেন নিজের হাতে টুপি সেলাই করে খেতেন অথচ বাদশাহ আর দু চার দশ বছর বাদশাহ না পঞ্চাশ বছর পরে পর্যন্ত বাদশাহী করেছেন পঞ্চাশ বছর পর্যন্ত বাদশাহী করেছেন জি আর সেখানকার প্রজা অধিকাংশ হিন্দু যদি সৎ মানুষ তিনি ছিলেন না তাহলে অধিকাংশ হিন্দুরাও কি করে এতদিন ধরে তারা বরদাস্ত করলো তাকে তাহলে বিদ্রোহ ঘোষণা করতো তারা আর বিদ্রোহ করে তারা সাকসেসফুল হতে পারতো তার মানে তারা জনমতকে তৈরি করতে পারতো এরকম তার বিরোধী জনমত কিন্তু গড়ে তুলতে তুলেনি কারণ তারা চাইতো যে আমরা নাইকে চাই ভালোকে চাই একটি হিন্দু যদি আসে জালেম সে অনেক জালেম হবে আর এই মুসলিম কিন্তু সে নাইকে প্রতিষ্ঠা করছে ন্যায্য বিচার পাচ্ছে মুসলিমের বিরুদ্ধে বিচার হলে আমরা বিচার বিচারে আমরা নিজের হক ন্যায্য হক পাচ্ছি এই ছিল অবস্থা তো শাহাউলি উল্লাহ মহাদেশ দেহলবীর পিতা শাহাবুর রহিম একজন আলেম ছিলেন এবং বাদশাহ আলমগীর যখন ফতু আলমগিরি লিখতে বললেন তখন একটি ওলামাদের সদস্য তৈরি করেছিলেন একটি সংগঠন তৈরি করেছিলেন তার একজন সদস্য ছিলেন শাহাবুর রহিম শাহুল মহাদেশ দেহলবীর পিতা সে শাহুল মহাদেশ দেহলবীর কথা আজ পর্যন্ত সেই কিতাবে লিখা আছে তার এছাড়াও তার আরো কিতাব আল ইনসাফ আছে তাতে আরো চাইতে বিস্তারিত এই সম্পর্কে কথাবার্তা লেখা আছে সুফিবাদ মজাবের কথা গেল বেশি আর বাড়াচ্ছে না সেই কথাকে সুফিবাদ দেখুন অর্থাৎ কোন এক পীরের মরিদ হওয়া পীর হইতে হবে মরিদ হইতে হবে হয় পীর না হয় মরিদ যদি পারো তো খুব বড় মানুষ হয়ে পীর হয়ে যাও আর যদি পীর না হইতে পারে তো কমপক্ষে মরিদ হোক মুরিদ হইতে হবে পীর মুরিদের ব্যবসা তাসাউফের ব্যবসা সুফিজমের ব্যবসা এই ব্যবসা করতে কখন আসলো এই ব্যবসার হদিস না সাহাব ইকরামদের যুগে না তাবেনদের যুগে না তাবা তাবেন যুগে ইমাম আবু হানিফার যুগে শাহি মালিক আহমদের যুগে না নেই এর যে জন্ম হচ্ছে নবী সাল সাল্লামের প্রায় পাঁচশো বছর পরে আর সুফি ইজমে যে শিরিক কুফরি ঢুকলো এটি আরো পরে শির কুফরি যে ঢুকলো একবার স্পষ্ট ডাহা কুফরি যে যিনি আল্লাহ তিনি আমি এসব কথাবার্তা আল্লাহ কে পেতে হইলে আমাকে সন্তুষ্ট করতে হবে পীরের সামনে মৃত দেহ যেমন পড়ে থাকে লাশ পড়ে থাকে আর লাশকে যে গোসল দেওয়ায় ওই রকম পীর সাহেবের সামনে হইতে হবে অর্থাৎ পীর সাহেব যা করবেন আপনার সম্পর্কে যা হুকুম করবেন যা আদেশ করবেন তা ওইভাবে মানতে হবে যেমন একটা মৃত লোককে উল্টাবেন পাল্টাবেন গোসল দেবেন এইভাবে ওইভাবে যেভাবে করবেন কিছুই বলতে পারবেন না ওই রকম আপনাকে মুড়িদ হইতে হবে এইরকম ভক্ত হইতে হবে এ হচ্ছে পীরতন্ত্রের ভ্রান্ত মতবাদ এগুলি নবী সাল্লাহামের জামানার দীর্ঘ চারশো পাঁচশো বছর পরে জন্ম নিল জানতেন না সাহাবাইকেরাম তাবেন তাবা তাবেন রাই তাসাউফ সুফিজম ভ্রান্ত মত বহাদাত লজুদ হ্যাঁ সবকিছুতে আল্লাহ বিরাজমান আর সর্বস্থানে বিরাজমান এইসব কুফরি মতবাদ জানতেন না সত্যের অনুসারী মুসলিমরা জানতেন না তো যখন এই ফিরকাবাজি দলবাজি শুরু হলো তখন দেখলো যে একজন পীর তো তার বাজার গরম করে ফেলেছে তাহলে তো এরকম শুধু মরিদ হয়ে থাকলে হবে না তখন আর একজন পীর নিজের বাজার খুললো ওর কিছু কাস্টমার হইল আর একজন পীর সাহেব তখন দেখলো যে না এতে এতো বাজার মার্কেট নিয়ে গেল যেমন মোবাইলের মার্কেট আমরা চোখের সামনে দেখলাম যখন সাওয়া মার্কেট আসলো এত লুটলো পয়সা সুহান আল্লাহ এক মিনিট আট রিয়াল করে লুটেছে না লুটেনি খুব লুটেছে খুব লুটেছে তারপর মোবাইলে আসলো কমাতে কমাতে কমাতে আশ্চর্য লাগে যে কোথায় আট রিয়াল দাও সাড়ে আট রিয়াল করে বিল আসলো টেলিফোন করে আমার মনে পড়ছে মদিনায় কাশিমে থেকে তখন সাড়ে আট রিয়াল টেলিফোন বিল তখন ওই কয়েন্স দিয়ে টেলিফোন করা হতো তারপরে ওই সব আসার পরে এইরকমই প্রায় বিল বাড়া বেড়েই থাকলো পাঁচ ছয় রিয়াল সাথে যাই হোক তারপরে কমে আসলো মোবাইলে আসার পরে কমতে কমতে এখন কত দুইয়েরও নিচে চলে আসছে তাই না যদি ব্যবসা বেশি শুরু হয় তাহলে জনসাধারণের ফায়দা তো এই পীরের ব্যবসা ওই রকম ব্যবসা শুরু হলো এক পীর থেকে তো ও সেই লুটে নিয়ে গেল বাবা আমাদেরকে লুটতে হবে যখন কাদেরই ব্যবসা শুরু হলো তখন চিস্তিয়া তরিকার লোকেরা দেখলো যে না না এই ব্যবসাতে শুধু মরিদ হয়ে থেকে যাবার এই লুটপাট করতে থাকবে কাদেরই রান্না কাজ হবে না আমাদেরকে লুটতে হবে চিস্তি ব্যবসা শুরু হলো চিস্তি ব্যবসা যখন শুরু হলো তো নকশবন্দিরা দেখলো যে না এরাই লুটে পিটে নিয়ে যাবে আমরাও মার্কেটের টাকা পয়সা লুটি হ্যাঁ নজর নিয়াজ মান্ন লুটি তখন এরা তখন নকশবন্দি ব্যবসা খুললো নকশবন্দি ব্যবসা যখন খুব উন্নতি করলো তখন ব্যবসা শুরু হইলো মোজদ্দিদি হ্যাঁ তারপরে শুরু হইলো চর্মনাই শসিনা মাইজবান্ডারি হ্যাঁ ফুরফুরা জনপুরি পাকিস্তানি আর কত রকমের তরিকা যে শুরু হইলো লুটপাট করার জন্য আর কেউ গরিব নেই মাসা যত পীরের তরিকা কেউ গরিব নেই পক্ষান্তরে আলেম আলমারা প্রায় গরিব যারা নবী করিম সাল্লা সাল্লামের উত্তরাধিকারী ওয়ারেসেন কি বলেছেন সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন যে পীরেরা ওয়ারাসাতুল আম্বিয়া না বলেছেন ওয়াল ওলামা হ্যাঁ তিরিমি শরীফের হাদিস ওয়াল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আবু দাউদের হাদিস ওলামাগণ আলেমগণ আম্বিয়াদের ওয়ারিসিন আর আম্বিয়ারা টাকা পয়সা দিয়ে যাননি ওয়ারিসিন আপনি আপনার আব্বার ওয়ারিস বললে মানুষ বুঝবে যে টাকা পয়সা পাবেন আপনি জমি জায়গা পাবেন ধন সম্পদ পাবেন যা কিছু আছে বাবার হ্যাঁ নবী করিম সাল্লাম কিছুই ছেড়ে যাননি ধন সম্পদ উম্মতের জন্য কি ছেড়ে গেছেন শুধু নাবি না সমস্ত আম্বিয়ার কথা বলেছেন ওয়াল আম্বিয়া আম্বিয়াহামান আর আম্বিয়াগন না দিনারের সোনার টাকা স্বর্ণ মুদ্রা আর না রৌপ্য মুদ্রা দিরহাম রৌপ্য মুদ্রাকে চাঁদির টাকাকে বলা হয় এসবের ওয়ারেস বানাননি ইন্নামা ওয়ারেসুল এলমা তারা যে ওয়ারেস হয়েছেন ওলামারা কিসের এলমে দিনের ওয়ারেস হয়েছেন কোরআন সন্ন্যার জ্ঞানের ওয়ারেস হয়েছেন ওয়ারেস হয়েছেন ইমাম আবু হরিফা রহমতুল্লাহ আলী ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিক আহমদ ইমাম বুখারি মুসলিম আবু দাউদ্দিন মিজি নাসা ইবিন মাজা ইমাম ইবিন তাইমিয়া ইবিনুল কাইম ইমাম জাহাবি হাফিজ ইবিন হাজার ইমাম মোহাম্মদ আব্দুল ওহাব যত আইমাই কেরামরা হকানি মাই কেরামরা রয়েছেন পীরেরা নাই আর যতগুলির নাম বললাম কেউ পীর ছিলেন না আর মুরিদও ছিলেন না ইমাম আবু হানিফা পীর ছিলেন না মুরিদ ছিলেন না পীর না মুরিদ না এই না ওই কেন দুটোই বিদাতি পীরও বিদাতি মুরিদও বিদাতি আর ইমাম আবু হানিফ বিদাতি নন সুতরাং পীর মরিদ থেকে মুক্ত ছিলেন তিনি ইমাম সাফি না পীর না মরিদ কারণ তিনি বিদাতি নন বিদাত মুক্ত ইমাম মালিক আহমদ ইমাম বিনা তাইমিয়া ইমাম মোহাম্মদ আবদুল্লাহ না পীর না মরিদ না তিনি পীর ছিলেন না মরিদ ছিলেন ছিলেন মুজাদ্দেদ ছিলেন সংস্কারক ছিলেন মানুষের সংশোধনকারী ছিলেন দিনের কথা মানুষকে পৌঁছানোর দায়ী ছিলেন আল্লাহ আল্লাহ বাসিরা আল্লাহ বলেছেন যে এলম হাসিল করে আল্লাহর দিনের দিকে দাওয়াত দাও তারা এই কাজ করেছে রহমতুল্লাহ আলহিম আজমাই তো কি বলছিলাম যে মুসলিম উম্মাই অনেক ফেরকা যখন তৈরি হল ফেরকা তৈরি হওয়ার পরে যখন নবী সাল্লাহ সাল্লামের তরবিয়ত থেকে ধীরে ধীরে দূরে সরতে শুরু করলো ওই জায়গায় ফিরে আসে নবী সাল্লামের তরবিয়ত পেয়েছিলেন সাহাবাই কেরামরা আর সাহাবাই কেরাম তরবিয়ত বুঝতে পারছেন না পারছেন না মানে তার কাছ থেকে প্রশিক্ষণ সরাসরি নিয়েছেন হ্যাঁ তরবিয়ত না মানে ট্রেনিং না প্রশিক্ষণ নিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম গড়ে তুলছেন আমরা যদি ভালো মানুষ হই আর নিজের ছেলেকে নিজের সঙ্গীদেরকে যদি ভালো করে গড়ে তুলি তাহলে দেখা যায় যে কত সুন্দর একটি ছেলে তৈরি হলো একটা যুবক তৈরি হলো যদি এইটুকু হইতে পারে একজন সাধারণ মানুষ দিয়ে তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম একজন অসাধারণ মানুষ অসাধারণ ব্যক্তিত্ব তার হাতে যদি আউবাকার গড়ে ওঠেন ওমার ওসমান আলী এক লাখ চব্বিশ হাজার সাহাবিকের তরিবত প্রশিক্ষণ নিয়ে যদি গড়ে ওঠেন তাহলে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে এটা অসম্ভব কথা তাদের তরবিয়ত হয়েছে রসুল্লাহ সাল্লা মাধ্যমে স্বয়ং তারপরে সাহাবাই কেরম যারা সরাসরি নবী সালামের কাছ থেকে তরবিয়ত নিয়েছেন তাদের কাছ থেকে যারা তরবিয়ত প্রশিক্ষণ পেলেন তবে তাদের গুণ কাছাকাছি ওই রকমই কম না তাদের কাছ থেকে যারা তরবিয়ত পেলেন তাবা তাবেইন অর্থাৎ তাবেইনদের কাছ থেকে যারা শিক্ষা পেয়েছেন বেশি দূরে না নবী সাল্লাম থেকে সাহাবাই কেরাম থেকে তাবা তাবেইনা তাবেইনদের কাছ থেকে শিক্ষা লাভ করেছে তাবেইনা সাহাবাই কারিম কাছ থেকে সরাসরি নিয়েছে যদি আপনি বলেন যে আমি শুনেছি হ্যাঁ, আমার আব্বার কাছে আর আমার আব্বা শুনেছেন দাদার কাছে কত কাছাকাছি কথা ঠিক না ওই রকমই সুতরাং এই তাবা তাবাইন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা ছিল হকানিদের সত্যপন্থীদের সত্যপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা ছিল মুসলিমদের মধ্যে এখন আলোচনা কিন্তু মুসলিমদের চলছে অমুসলিমদের কথা বাদ দিয়েছি আগের কথা ভুলে যাবেন না তারপরে যখন নবী সাল্লাহ সাল্লামের সহি তরবিয়ত থেকে ধীরে ধীরে সরতে লাগলো মজহাবি কন্দল গোড়ামির নামে আর ইয়ে সুফিজম আর পীর মুরিদির নামে তখন বিভ্রান্তি ছড়িয়ে পড়ল মুসলিম উম্মাতে তখন কবর পূজার উদ্ভব ঘটল কবর মাজার পূজা শুরু হলো ওরসের মেলা লাগা শুরু হলো হিন্দুদের মতো হ্যাঁ দুর্গায় হিন্দু রাজা এরা দরগাহ শরীফে যাওয়া শুরু করলো ধীরে ধীরে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এলো বাতিল্লা যাদের সম্পর্কে আল্লাহ রাবুল বলছেন ওয়াইন তুতে আকসার মানফিল আর ইউদি লুকান সাবিল্লাহ অধিকাংশ মানুষ সবসময় গুমরাহিতে থাকে ভ্রষ্টতায় থাকবে তাদের যদি তোমরা অনুসরণ করো আনুগত্য করো তাহলে আল্লাহর রাহ থেকে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে ফেলবে এই নিয়াত্তা বেমানা ইল্লাজান কারণ তারা আল্লাহ এবং রসুলের ইয়াকিনের কথা দৃঢ়তার কথা নিতে চায় না তারা জান অনুমান ভিত্তিক কথাবার্তা বলে কাল্পনিক কথাবার্তা বলে খেয়াল খুশি কথাবার্তা বলে ইল্লাজান তারা অনুমানের অনুসরণ করে ধারণা যা ধারণা হয় তাই বলে থাকে যুক্তি পেশ করে থাকে যুক্তি পেশ করে ভ্রান্ত যুক্তি কোরআন হাদিস বিরোধী যুক্তি পেশ করে কোরআন হাদিস আল্লাহ পাকরাবন বলেছেন ইমান সৎ আমলের কথা তোমাদের সিঁড়ি হচ্ছে ইমান সৎ আমল এরা বলছে যে ছাদে চড়লে তো সিঁড়ি লাগবে তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছলে আমাদেরকে সিঁড়ি লাগবে আর সিঁড়ি হচ্ছে ওসিল আর ওসিল হচ্ছে পিসায় সরাসরি কেমন করে কোরআন হাদিস বুঝবে কোরআন হাদিস বুঝে আলেমদের সম্ভব নয় সুতরাং কোন এক ইমামকে ধরতে হবে আর ইমাম মাত্র চারজন সীমিত করে দিল চারজনে আর চারজনকে একসাথে তো ধরা যাবে না সুতরাং চারজনের একজনকে ধরো সুতরাং একটা লিবেল লাগাইতে হবে হয় হানফি হোক হানফি না হবে সাফি হোক সাফি না হলে মালিক হও মালিক না হলে আমবেলি হও তারপরে ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যাবেন ওখানে গিয়ে বলেন ভাই তুমি যদি হানাফি হতো আমি সাফি হইলাম তাতে কি হলো বলছে না না না এটাও চলবে না তোমার কেন যে যেখানে দশ সেখানে আল্লাহ যেখানে দশ সেখানে আল্লাহ এক ভ্রান্ত কথা আছে ভুল কথা নয় যেখানে দশ সেখানে আল্লাহ তাহলে তো ভারতে সত্তর পার্সেন্ট করে হিন্দু তার সেখানে আল্লাহ নাকি তাহলে মুসলমানদের সাথে আল্লাহ তো নেই ভারতে নেপালে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান সাত পার্সেন্ট মুসলমান তাহলে বাকিটা সব মুসলিম তাহলে সেখানে আল্লাহ নাকি যেখানে দশ সেখানে আল্লাহ বলে দিয়ে এখানে যখন সংখ্যা হানাফি হানাফিদের তো হানাফি হও তুমি সাফি কেন হবে হাম বেলি কেন হবে ওসব চলবে না বুঝতে পারলেন যে এলাকায় চরমানের তরিকার বক্ত বেশি আছে তাহলে যে এই এলাকায় দেখছো না আমাদের সংখ্যা সবচেয়ে বেশি সুতরাং তুমি অন্য তরিকা কেন যাবে হ্যাঁ চরমানের তরিকা আসো তো সেনা তরিকে আসো আপন আপন করলো হিজবিন বেম আল্লাহ দেহিম ফারে হন নিজের নিজের ভ্রান্ত মতবাদ নিয়ে খুব খুশি তারা তো বলছিলাম কি যে সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয় জাহিলি যুগের মুশরেকরা মনে করতো সংখ্যা গরিষ্ঠতাই হচ্ছে সত্যের মাপকাঠি আজকের কোন মুসলিম এই ধারণা করে যে যেখানে জন সেটাই ঠিক তাহলে সেটি হচ্ছে জাহিলি যুগের ভ্রান্ত মতবাদ আচ্ছা ইসলামিক ইয়ে কি ইসলামিক দৃষ্টিভঙ্গি কি তাহলে যখন বললাম যে সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয় তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে হবে ইসলাম কোনটিকে সত্য বলে থাকে যেখানে সংখ্যা কম সব সময় নয় এই কথা এই কথা আমরা বলবো না যে সংখ্যা কম হলেই হোক তাও বলবো না আর সংখ্যা বেশি হলেই হোক তাহলে বেশিরভাগ এ কথা অবশ্যই বলবো যে অধিকাংশ ক্ষেত্রে যেখানে সংখ্যা কম আছে সেখানে হক হওয়ার সম্ভাবনা বেশি আছে সত্য পাওয়ার সম্ভাবনা বেশি আছে তবে সব সময় বলবো না কেন আল্লাহর খাস রহমত কোন যুগে হইতে পারে যে যে সময় সংখ্যা গরিষ্ঠতা হক পন্থীদের হইতে পারে ঈসা আল ইসলাম যখন আকাশ থেকে নেমে আসবেন এমাম মাহিদি যখন আসবেন তখন সংখ্যা গরিষ্ঠতা পন্থীর হবে হ্যাঁ তারপরে এই উম্মতে আর সংখ্যা গরিষ্ঠ হক পথে ছিল সাহাবাইকার তাবেন তাবা তাবেনের যুগে বললাম কিন্তু চোদ্দশো বছর মধ্যে মাত্র একশো বছর দেড়শো বছর ধরে হকপন্থীদের সংখ্যা মুসলিমদের মধ্যে বেশি ছিল বাকি এই বারোশো বছর ধরে বাতিলপন্থীর ফিরকাবাজি যারা করছে এই ইসলামকে ছিন্ন ভিন্ন করে বহু দলে যারা বিভক্ত হয়েছে এবং ইসলামকে বিভক্ত করেছে তাদের সংখ্যাই ভারী তাহলে ইসলামের মাপকাঠি কি হকের সত্যের কে বলতে পারেন হ্যাঁ যার কাছে কোরআন এবং সহি হাদিসের দলিল প্রমাণ আছে তার নীতির ওপর তার আদর্শের ওপর সেটি হচ্ছে সত্য আদর্শ যারা দলিল সহ জীবন যাপন করে দিনকে মেনে চলে যে আমাদের দিনের ভিত্তি হচ্ছে দলিলের উপর দলিলবিহীন আমরা ধর্মকর্ম করি না আমাদের দলিল কোরআন থেকে নি এবং হাদিস থেকে নি ব্যাস তারা সত্যপন্থী সংখ্যা বেশি থাক এটা খুব কম যুগেই হতে পারে আর অধিকাংশ যুগে হবে সংখ্যা কম থাকবে তাহলে সংখ্যা কম থাকা হচ্ছে সত্য হওয়ার সত্যপন্থী হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি আছে যে অল্প সংখ্যা এদের কাছে মনে হয় সত্য কথা আছে কিন্তু সেখানে গিয়ে আপনাকে যাচাই বাছাই করতে হবে যে সংখ্যা তো অল্প কিন্তু এদের কাছে আসলে সত্য আছে কিনা এদের কাছে দলিল প্রমাণ আছে কিনা এদের আদর্শ দলিল ভিত্তিক কিনা কোরআন বা হাদিসের দলিল প্রমাণ তাদের কাছে আছে কিনা এখন আসেন লেখকের কথা শুনতে বলছেন যে ইন্নামিন আকবরে কাওয়া এদেহিম জাহিলি যুগের সবচাইতে বড় মূলনীতি ছিল তেরার সংখ্যাগরিষ্ঠতায় তারা প্রতারিত হতো সংখ্যাগরিষ্ঠতায় তারা খেত সংখ্যাগরিষ্ঠতায় খাওয়া ছিল তাদের মূলনীতি পড়ে যেত প্রতারণায় পড়ে যেত যে এত যখন সংখ্যা এদের আবু জাহাল আবু লাহাবের অনসারী হচ্ছে হাজার হাজার আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দীর্ঘ পাঁচ বছর ধরে নবাদ পাওয়ার পর মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক তৈরি তাহলে কি করে বলবো যে মোহাম্মদ সাল্লাম হকের ওপর কি করে বলবো আবু বকর উমার হকের ওপর সত্যের ওপর না বই পথে আছে এরা আর আমরা মক্কাই তো আছি চলে যাও যেখানে যাও মদিনা যাবে নাজদে যাবে সারা বিশ্বে সব জায়গায় আমাদের অনুসারে সুতরাং আমরা সত্য পথে আছি কারা বলতো আবু জাহলা আবুল আহাবরা বলতো মক্কার কাফেররা বলতো আরবের মুশ্রেকরা বলতো আর তারা প্রমাণ প্রুফ হিসাবে পেশ করত কোনো কিছুর সঠিক বিশুদ্ধতার উপর যে আমরা সঠিক পথে আছি খাঁটি পথে আছি এই জন্য যে আমাদের সংখ্যা বেশি আর কোন কিছু বাতিল হওয়ার ওপর তারা দলিল প্রমাণ হিসাবে পেশ করত যে এরাকে কেউ চেনে না কে চেনে রেখে কে তিমের ছেলে মোহাম্মদ তার বাবাকে কেউ জানে না কে চেনে ওকে বেলালকে কে চেনে সালমান ফারসিকে কে চেনে তার বংশ কোথায় বেলাল হাবসার লোক আর সালমান ফারসি কোথায় পারস্যের লোক তার বাবা নেই মানে এখানে কোথা থেকে এসছে কে জানে সোহাইব কোথায় রোম থেকে আসছে কোথাকার লোকের এরা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল মাত্র দু চার পাঁচজন লোক তাদের সম্পর্কে তাদের কথা যে দেখো এরা এদের না বংশ আছে না আত্মীয় আছে না স্বজন আছে না এদের সাথে কেউ আছে সুতরাং এরা বাতিলপন্থী এরা বাতিলপন্থী ভুল পথে আছে ওয়াকিল্লাত আহলেহি এদের অনুসারী এদের সংখ্যা কম সুতরাং এরা বাতিল ইসলাম এদের বিপরীত নীতিমালা নিয়ে আসলো তাদের কাছে নিয়ে আসলো জালেকা ইসলাম কি এর বিপরীত নীতিমালা কি নীতিমালা যে সংখ্যা গরিষ্ঠতাই হচ্ছে বাতিল হওয়ার বেশি সম্ভাবনা যেখানে সংখ্যাগরিষ্ঠ লোকেরা রয়েছে সেখানে বাতিল হওয়ার সম্ভাবনা বেশি আর যেখানে অল্প সংখ্যা রয়েছে সেখানে হক সত্য হওয়ার সম্ভাবনা বেশি আর এই বিষয়টিকে সুস্পষ্ট করা হয়েছে কোরআনে কারিমের একাধিক জায়গায় মানে একাধিক জায়গা একাধিক জায়গা মানে কি দুটি জায়গায় হ্যাঁ বহু জায়গায় একাধিক শব্দটি বহু জায়গার ক্ষেত্রে ব্যবহার বহু জায়গায় কোরআন কারিমে তা স্পষ্ট করা হয়েছে একটি আয়াত বললাম সুর আনামের আর একটি সুর একশো সাতাশি নম্বর আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ কি জানে না আল্লাহর দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখেন আজকে এমন বিভ্রান্তি ছড়িয়ে হচ্ছে মুসলিম জাতির মধ্যে যে জাহিলি যুগের দিকে ফিরে চলে গেছে বাংলাদেশে ভারতে যদি চলে যান আর পাকিস্তানে চলে যান মিশরে চলে যান এসব দেশে গিয়ে অধিকাংশ মানুষকে পাবেন বলে আল্লাহ নিরাকার আল্লাহ সর্বস্থানে বিরাজমান আল্লাহ সবকিছুতেই বিরাজমান অধিকাংশ লোকের কাছে পাবেন আপনি ওলা কিনা আকসার আল্লাহ আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে জানে না অথচ আল্লাহ করে আর রহমান ও আল্লাহ আর সিস্তা আল্লাহ আরো সে সমাসীন ওয়াবকা ওয়াজ রাব্বিকা তোমার রবের ওয়াজ চেহারা মুখমন্ডল কথা আল্লাহ বলছেন তাবারাকাল্লাজি মুলক আল্লাহ তার হাতের কথা বলছেন বরকতময় সেই সত্তা সেই জাতে পাক আল্লাহ যার হাতে রয়েছে মুলক সার্বভৌমত্ব সবকিছুর বাদশাহী জি বালিয়া দাহ মামসুতাতান বরং আল্লাহ রাবুর আলমিন আল্লাহ পাকের দুই হাত উদার মামসুতাতান খোলা ইউনফেকাই ফাইয়া শাহ খরচ করেন যেমন ভাবে আল্লাহ রব আলমী চান বাই করেন বান্দাকে দিয়ে থাকেন তাহলে হাতের কথা আসলো চেহারার কথা আসলো আরো বহু কথাই রয়েছে আল্লাহ রব আলমিনের গুণাবলী সম্পর্কে তাহলে আল্লাহর আকার আছে না নেই আল্লাহর আকার আছে তবে যতটুকু কোরআন এবং হাদিস আছে ততটুকু বলবো তার বেশি বলবো না তার বেশি বলবো না যেখানে নেই সেখানে চুপ আমরা জানি না এর বেশি জানি না কারণ কোরআন হাদিসে পাইনি সঠিক দিন সম্পর্কে অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে যায় কবর মাজারে অসুস্থ হলে আল্লাহর কাছে দোয়া না করে যায় মৃত অসহায় যে অসুস্থ হয়ে মারা গেছে দুর্বল অসহায় সেই জন্যই মারা গেছে না হলে মরতো না চিরকাল সে থেকে যেত আর জীবিত থেকে আপনাকে উদ্ধার করত যদি এতই ক্ষমতা থাকতো তাহলে কিন্তু মানুষ যখন অন্ধ হয়ে যায় গুমরাহিতে চলে যায় শয়তান যখন স্বীকার করে নাই তখন আর জ্ঞান বিবেক থাকে না এই জাহেল মূর্খরা কবর মাজার পূজারীরা বলে থাকে যে আল্লাহর অলিরা পীর সাহেবরা জীবিত থাকায় যত শক্তিশালী থাকেন তার চাইতে বেশি তাদের চোখের আড়াল হয়ে যাওয়ার পর্দা মরা তো তারা বলবে না মৃত্যুর কথা বলবে না চোখের আড়াল হয়ে যাওয়ার পর্দায় চলে যাওয়ার পর হ্যাঁ আল্লাহর কাছে চলে যাওয়ার পর অর্থাৎ কবরে মাজারে চলে যাওয়ার পরে আরো বেশি শক্তিশালী হয়ে যায় এইভাবে হিন্দুদের চাইতো একেবারে নিকৃষ্ট মতভাব আর একেবারে পাগলের মতো কথাবার্তা বলে থাকে যে মানুষ মরে গেলে আরো শক্তিশালী হয়ে যায় কবরে চলে গেলে আরো শক্তিশালী হয়ে যায় কেমন কথা যদি সঠিক জ্ঞান মানুষের থাকতো আল্লাহ সম্পর্কে তাহলে পাগলও তো এই কথা বলবে না হয়তো পাগল বলবে যা ইচ্ছা তাই বলবে কিন্তু এইভাবে বলবে না একেবারে যে মরে যাওয়ার পরে বেশি শক্তিশালী হয়েছে ও বললে বলবে যে জীবিত ও শক্তিশালী শক্তিশালী হয়তো মরে যাওয়া লোক শক্তিশালী হয় যা ইচ্ছা তাই বলবে যা মনে আসবে তাই বলবে কিন্তু এইভাবে একেবারে প্ল্যানিং এর সাথে বলবে হ্যাঁ পীর পূজা কবর পূজা মাজার পূজা চালানোর জন্য যে মরে গেলে আরো বেশি আল্লাহর ওলিরা কামেল হয়ে শক্তিশালী হয়ে যায় তাই তাদের কাছে চাও তাদের কাছে এসো তাদের কাছে এসে ধর্ণা দাও তাদের কাছে এসে চাদর চড়াও তাদের মাজার ওপর এসব কথাবার্তা পাগলও বলবে না আর জ্ঞানী তো বলবো অধিকাংশ মানুষই জানে না তাহলে অধিকাংশ মানুষ যখন জানে না দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে আখরাত সম্পর্কে তাহলে জানে অল্প লোক আকসার আন্নাসালাই আলামন মানে আকাল্লাসি আলামন এর বিপরীত হচ্ছে অল্প মানুষ জানে অল্প মানুষ অবশ্যই জানে তাহলে অল্প মানুষ হচ্ছে সত্যপন্থী মহান আল্লাহ আরো বলছেন আর একটি আয়াত সুরা আরফের একশো দুই নম্বর আয়াত ওয়ামা ওয়াজাদনা মিন আহাদ আমি অধিকাংশ মানুষের আমি ওয়াদা পাইনি প্রতিশ্রুতি পাইনি অধিকাংশ মানুষের প্রতিশ্রুতির ওপর তাদেরকে আবদ্ধ পাইনি অটল পাইনি আল্লাহর সাথে ওয়াদা করে এসছে সে আত্মার জগতে যে আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিলেন আদম আলি সাল্লামের পৃষ্ঠ দেশ থেকে আত্মাগুলিকে বের করে আল্লাহ তো বের তখন কি বলেছিলাম আমরা বালা বলেছিলাম না বলেছিলাম তো মনে নেই এই কথা যদি কেউ বলে হ্যাঁ কেউ যদি বলে বলেছি না বলেছি কিছুই তো মনে নেই তার উত্তর কি দেবো যে এক লাখ চব্বিশ হাজার বা তারও বেশি পাইগম্বার আম্বিয়াইকার আমরা তারা বলেছেন যে তোমরা এই বলে এসছো বিশ্বাস করবেন না আপনি সাধারণ দুইজন মানুষ যদি বলে সিকোতে একটা ঘটনা ঘটেছে এখনই বিশ্বাস করবেন আগুন লেগেছে আগুন লেগেছে বিশ্বাস করে সব পালাতে শুরু করবেন এখান থেকে যেটি বাবরে এখানে আগুন লেগেছে তাহলে দুটো লোকের কথা বিশ্বাস করছেন আর এক লাখ চব্বিশ হাজার আম্বিয়া গ্রামের কথা বিশ্বাস করবেন না যে তারা বলেছে তোমরা ওই আত্মার জগতে ওয়াদা করে এসছো আল্লাহর সাথে আরো বলি তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ যেন হৃদায়ত করে এইসব নাস্তিকদেরকে গুমরাহাদেরকে যারা পরকাল সম্পর্কে বিশ্বাস করে আল্লাহর ইবাদত বন্দী সম্পর্কে বিশ্বাস করে না গায়ে অদৃশ্য সম্পর্কে যারা বিশ্বাস করে না মাত্র আপনার মা হয়তো এমন জায়গায় বিদেশে আছেন দেশে থাকলে তো না আত্মীয় স্বজন আরো অনেকে আছে যে এটা তোমার বাবাই তোমার বাবাই তোমার বাবা বলার অনেকে আছে আপনার ফুফু বলছে আপনার খালা বলছে আপনার নানা নানি বলছে দাদা দাদি বলছে এই তোমার আব্বা আব্বা এই তোমার আব্বা কিন্তু বিদেশে যদি থাকে যারা বিদেশে থাকে আর বাচ্চারা বিদেশে জন্মায় আর দশ বছর ধরে যায়নি দুই বছর বয়স হলেই মুখ ফুটে কথা বলে তখন আব্বু আব্বু আব্বু বলে এই ছেলে কেমন করে জানলো বড় হয়ে গেল ওখানেই বড় হয়ে থেকে গেল বিদেশে আর কাউকে পায়নি চেনাবার যে ওটা তোমার আব্বা ওকে শুধু একমাত্র তার মা শিখিয়েছে যে এটা তোমার বাবা বিশ্বাস করেছেন না করেননি নাকি ও সন্দেহ করেন যে কি জানি আমার মা বলছে বাবা হইতেও পারে নাও হইতে পারে আমি যারো সন্তান হইতে পারি কে বলেছেন নিজেকে যারো সন্তান না সবাই বলছেন এরকম যে হ্যাঁ অবশ্যই আমার বাবা তো কেন আমার আম্মা শিখিয়েছে আর যদি বংশের আত্মীয় স্বজনের লোকেরাও শিখিয়ে থাকে তার কতজন দশজন বিশ জন পঞ্চাশ জনে বলেছে আপনাকে ছোটকাল থেকে শিখিয়েছে যে তোমার বাবা হ্যাঁ তাতে বিশ্বাস করে ইয়াকিনের সাথে বলছেন কোন রকমের সামান্য এক পার্সেন্ট সন্দেহ নেই যে আমার বাবা নয় হইতে পারে নাও হইতে পারে বাবা বলে ইয়াকিন করছেন মা বলে ইয়াকিন করছেন হতে পারে কোথা থেকে আপনাকে কুড়িয়ে নিয়ে এসছে পড়েছিলেন মা কি করে ওর পেট থেকে জন্ম নিয়েছেন এটাও তো আপনার জানা নেই ওটাও তো আপনার মনে নেই মনে আছে কি তারপর বলছে আমার মা আমার বাবা হ্যাঁ, আমার দাদা দাদি নানা নানি সব বলছেন শুনি শুনি শুধু সুন্নি মুসলমান কিনা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে শুননি মুসলমান শুনে শুনে বলছেন তাহলে শুনে শুনে এগুলি বিশ্বাস করলেন আর শুনে শুনে আল্লাহর কথা রাসুলের কথা বিশ্বাস করবেন না এক লাখ চব্বিশ হাজার আম্বিয়া কেরামের কথা বিশ্বাস করবেন না যে আম্বিয়া কেরাম আপনার বাবার চাইতে কত সত্য আপনার মায়ের চাইতে কত সত্য আপনার গোটা বংশের চাইতে কত সত্যবাদী তারা তাদের কথা বিশ্বাস করবেন না যে আল্লাহ আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন প্রতিশ্রুতি নিয়েছেন আল্লাহ বলছেন ওমা ওয়াজাদ আহাদ অধিকাংশ মানুষকে তাদের ওয়াদার ওপর প্রতিশ্রুতির ওপর চুক্তির ওপর অটাল আমি পাইনি বেইমানি করেছে ওয়াদা করার পরে বলেছে কালুবালা আল্লাহ তুমি আমাদের রব আর তারপরে মুনাফিকি করেছে তারা অস্বীকার করেছে আর না হলে মুনাফিকি করেছে গাফিলুতি করেছে নামাজ পড়েনি শেরিক করেছে বিদাত করেছে ওয়াইন ওয়াজাদান আকসারাহমলা ফাসেকিন বরং আমি অধিকাংশ মানুষকে কি পেয়েছি ফাসেক বিরুদ্ধাচরণকারী পেয়েছি না ফরমান পেয়েছি ফাসেক মানে যারা আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায় রসুলের আনুগত্য থেকে বেরিয়ে যায় দিন দিন পালন করা থেকে বেরিয়ে যায় আংশিক অথবা পুরা ফাঁসেক এজন্য কাফেরও ফাঁসেক যে পুরোপুরি দিনের আনুগত্য থেকে বেরিয়ে গেল দিন মানা থেকে বেরিয়ে গেল সত্য দিন দিনে ইসলাম তারা বড় ফাঁসে কাফের বুঝলে আর যারা আংশিক বেরোলো কাবিরা গোনা একটি করলো সেটা ফাঁসে অহরহ সাকিরা গোনা করছে ফাঁসে জি আল্লাহ বলছেন ওয়াইন ওয়াজাদানা আকসারাহুম ফাঁসেক ওয়াইন মানে এখানে যদি নয় ইন্নাহু মুখাফফ করা হয়েছে ইন্না নিশ্চয় আমি তাদের অধিকাংশকে কি পেয়েছি ফাসেক পেয়েছি তাহলে কি বোঝা গেল অল্প সংখ্যক লোক কি পাওয়া গেছে হ্যাঁ আনুগত্যকারী আল্লাহ পেয়েছেন সৎ পেয়েছেন তাহলে সত্যপন্থী সব সময় কি হয় কম হয় তাদের সংখ্যা কম হয় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বাদাল ইসলাম ও গরিবান ইসলাম শুরু হয়েছে অজানা অচেনা হয়ে একজন দুইজন করে মুসলমান হওয়া শুরু হয়েছে প্রথম খাদিজা রাজি আল্লাহ তালান ইসলাম গ্রহণ মাত্র একজন নবীর সাথে মাত্র একজন মহিলা দুই নম্বরে সিদ্দিক বা আলী রাজি আল্লাহ তালান এই করে একটা একটা একটা করে দীর্ঘ পাঁচ বছর সাত বছর দশ বছর পর্যন্ত মাত্র সামান্য কিছু লোক সামান্য কিছু লোক মক্কার সংখ্যাগরিষ্ঠতা কুফুরির ওপর তেরো বছর ধরে তেরো বছর নবী করিম সাল্লাম মক্কায় থাকলেন তারপরেও দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠতা কাদের কামের মুশ্রেকদের মদিনা আসার পরে যখন দেখলো যে আর উপায় নাস্তিক হ্যাঁ উপায় নেই আমরা তো মার খেতে যাচ্ছি বদরে পরাজিত হইলাম ওহদেও কামিয়াব হইতে পারলাম না খন্দকেও আমরা খুব আমাদের অবস্থা খারাপ হয়ে গেল বিভিন্ন জায়গায় আমাদের অবস্থা খারাপ তখন মক্কা বিজয়ের পরে বিশেষ করে দেখলে আর আর উপায় নেই যাও কিছু ভাবছিলাম আর উপায় নেই কিছু ইয়াদ খুলুনা দলে দলে এসে ইসলাম গ্রহণ করা শুরু করল তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন ইমানের উপর তাদেরকে অটলতা দান করলেন বাদাল ইসলাম ও গরিবান ইসলাম শুরু হয়েছে ওয়াজানা অচিনা দুর্বল অসহায় হয়ে ওয়াসায়াউদ ও গরিবান শক্তিশালী হবে অবশ্য কিন্তু তারপরে আবার শক্তিশালী হওয়ার পরে কি হয়ে যাবে ওয়াসায়াউদ ও গরিবান আবার ইসলাম ওয়াজানা অচিনা হয়ে যাবে আজকাল যান বড় কোন স্টেশনে চলে যান যেখানে হাজার হাজার লোকের ভিড় ভাড় কেউ আসছে কেউ যাচ্ছে কেউ নামছে কেউ চড়ছে গাড়িতে বাস স্ট্যান্ডে চলে যান হ্যাঁ, বিমানবন্দরে চলে যান আপনি যে কোনো জায়গায় চলে যান আপনি ভিড় ভাড় মার্কেটে চলে যান বা থার মার্কেটে চলে যান আপনি চলে যান আপনার শিকম মার্কেটে জুমার দিনে কি দেখবেন ওয়াসায়াবুদ আপনাকে এইরকম ইসলামিক সাগল সুরাত নিয়ে দাঁড়িয়ে নিয়ে আর আজান হচ্ছে মাগরেবের সময় আজকে নামাজ পড়তে যাবেন মসজিদে তখন বুঝতে পারবেন মসজিদে নামাজ পড়তেছেন আজান হয়ে গেছে আজানের একামতের মাঝখানে কয়জন লোক মসজিদের দিকে টান দিয়ে যাচ্ছে আর কত হাজার হাজার লোক এই শিকর ভিড় বাড়ি এই থেকে গেল যেমন ওয়াজানা হয়ে ইসলাম প্রথম হ্যাঁ ইসলামের বিকাশ ঘটেছে সেই দিকে আবার ফিরে আসবে ইসলাম আজকে অবস্থা নামাজি লোক মনে হচ্ছে অজানা অচিনা হয় নাকি নামাজ বিশেষ করে ভারত উপমহাদেশের সমাজে নামাজ পড়তেই হয় নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না এটি হাজারে একটা লোক জানে না সৎকর না হাজারে একটা লোক জানে না যে নামাজ না পড়লে ইসলাম থাকবে না অথচ আমাদের বাঙালি সমাজের মানুষরা অধিকাংশ মুসলিম হয়ে বাঁচতে চায় কাফের হয়ে মরতে চায় এ কথা এখনো ধারণা রাখি না এখনো ভালো ধারণা আমাদের আছে যে বাঙালি সমাজের মুসলিম মুসলিম হয়ে বাঁচতে চায় মুসলিম হয়ে মরতে চায় কিন্তু জানে না এই কথা তাদেরকে শিক্ষা দেওয়া হয়নি যে নামাজ বিহীন মুসলিম হয়ে বেঁচে থাকাও যায় না আর মুসলিম হয়ে মরাও যায় না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিম তোমার মুসলিম হয়ে মরিও জান্নাত পাবে তাহলে মুসলিম হয়ে মরলে যে নামাজ মাস্ট নামাজ ছড়া হয় না এই কথা হাজারে নশো নিরানব্বই জন জানে না একজন জানে আর একটি হাদিস আছে আল্লাহ ফাকরাবুল আলমিন আখেরাতে হাসরের মাঠে আদমকে কি বলবেন ইয়া আদম আখরেজ বাসান্নার হে আদম তুমি জাহান্নামী দলকে বের করে দাও তোমার সন্তানদের থেকে জাহান্নামীদেরকে বের করে দাও আদম আলী বলি আল্লাহ কাম কত দিতে হবে আল্লাহ জাহান্নামের জন্য তখন আল্লাহ কি বলবেন বেকুল্লা আলফিন জি প্রত্যেক হাজারে নশো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য বের করে দাও প্রত্যেক হাজারে বেকুল্লা আলফিন প্রত্যেক হাজারে তিস আমিয়া তিস আতুম তিস আইন নয়শো নিরানব্বই জনকে বের করে দাও তাহলে জান্নাতি কজন একজন তাহলে ওয়াজানা অচেনা নাই একজন হাজারে এই অবস্থা তারপরে বলছেন নবী সুতরাং সুসংবাদ যারা অচেনা যাদেরকে মনে করে মনে করে যাদের দেখলে মনে করে আবার কোন মুসলমান হইল রে যাই না ওরসে যাই না মাজারে কোন পীরের মুরিদ হয় না হ্যাঁ আর নামাজ পড়ছে আবার কেমন করে হ্যাঁ হাত হাত হাত উঠাচ্ছে আবার নামাজ পড়ছে তো আমিন জোরে বলছে আবার হাত বাঁধছে এখানে এগুলি দেখে ভারত বাংলাদেশ পাকিস্তানে অজানা অচেনা কোন দেশ থেকে এসছে মানে বাড়ি কোথায় বুঝতে পেরেছেন জি আজকাল ছোট ছোট বাচ্চারা যে বংশে হয়তো দাঁড়িয়ে নেই গোটা বংশেই দাঁড়িয়ে নেই আমি দেখেছি দু এক জায়গায় আমার সাথে এরকম ঘটেছে ছোট বাচ্চা যেমনই গিয়েছে সেই পরিবারে কোনো কাজবশত হয়তো ডেকেছে তারা গিয়েছে সেখানে আমন্ত্রিত হ্যাঁ বাচ্চারা দেখে দাঁড়িয়ে দেখে ভয় পেয়েছে ও হো হো ভয় পাচ্ছে দাঁড়িয়ে দেখি গোটা বংশে দাঁড়িয়ে দেখেনি তাহলে গরিব কিনা অজা নামাচ্ছি না ই আবার কোথেকে রে বাবা কোন জঙ্গল থেকে উঠে এসছে নবী করিম সুসংবাদ শুনিয়েছেন ওয়াজানা যাদেরকে মনে করা হবে তাদের জন্য সুসংবাদ রয়েছে সুসংবাদ রয়েছে আকিদার ক্ষেত্রে হোক নামাজের ক্ষেত্রে হোক এবাদত বন্দীগীর ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক জি লেবাস পোশাকের ক্ষেত্রে হোক যতই তুমি আগ্রহী হও মুসলিম বানানোর জন্য মমিন বানানোর জন্য মানুষকে কলেমা পড়িয়ে দেওয়ার জন্য ইসলামে নিয়ে আসার জন্য জান্নাতের পথে নিয়ে আসার জন্য ওমা আকসার উন্নাস ওয়ালাউ হারাস্তা বে মমিন অধিকাংশ মানুষ কখনো মমিন মুসলিম হবে না অধিকাংশ মানুষ কখনো মমেন মুসলিম হবে না হয় পত্তলিকতায় থাকবে হ্যাঁ ইহুদি ইজমা নাসার খ্রিস্টান ইজমে থেকে যাবে বৌদ্ধ ইজমেই থেকে যাবে শিখ ইজমে থেকে যাবে আর না হলে ইসলামে দীক্ষিত হওয়ার পরে পঁচিশ পঞ্চাশ একশো বছর দুইশো বছর যাবে না আবার কবর মাজার পূজা ফিরে যাবে দুর্গা পূজা থেকে এক গর্ত থেকে উঠে এসে আবার দর্গা পূজার আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়বে অমাক সারণ না আছে মমিন অধিকাংশ মানুষ কখনো মমিন হবে না তাহলে মমিন হবে কারা আকসার উন্নাস মমিন হবে না তার মানে আকাল উন্নাস মমিন হবে মমিনের সংখ্যা সবসময় কি থাকবে কম থাকবে সহি আকিদার অনসারী লোক কম থাকবে আল্লাহ আরো সে আজিমে রয়েছেন আল্লাহর আকার রয়েছে এই আকিদার লোক কম পাবেন আপনি পাঁচ অক্ত নামাজি লোক কম পাবেন আপনি ফজরে নামাজ পড়া লোক কম পাবেন আপনি ঠিক না সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হবে কোন ওসিলার মাধ্যমে দোয়ার ক্ষেত্রে না এই কথা বলা লোক কম পাবেন আপনি সরাসরি কোরআন এবং সন্নাকে দলিল বানিয়ে চলতে হবে এ কথা বলার লোক কম পাবেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করা ফরজ আর কোন মানুষ আবু হানিফা শাফি মালিক আহমদের আনুগত্য করা ফরজ নয় মুস্তাহাব নয় কিচ্ছু না এ কথা বলার লোক কম পাবেন আপনি জি অধিকাংশ মানুষ হে নাবি যতই আপনি উদ্গ্রীব হন না কেন যতই আপনি পেরেশান হয়ে যান না কেন এদিকে মুসলমান বানাবার জন্য কারণ নবী করিম সাল্লাম মানুষকে কলেমা পড়িয়ে দেওয়ার জন্য আর মুসলিম বানিয়ে দেওয়ার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে যেতেন এত পরেশান হয়ে যেতেন যে আল্লাহ দুই জায়গায় বলেছেন লাল্লাকা বা নাফসাকা হে নবী আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন মনে হচ্ছে আপনি হার্ট অ্যাটাক হয়ে মরে যাবেন আপনি এমন পেরেশান হয়ে যাচ্ছেন যে একে মুসলমান বানাবোই একে জাহান্নাম থেকে আমি উদ্ধার করবো কেন জাহান্নামে আমি যেতে দেবো একে এই অবস্থায় মরে গেলে তো জাহান্নামে চলে যাবে চিরকালের উদ্ধার করবো কোন রকম ধরে এত আপনি পরেশান হয়ে যাচ্ছেন যে মনে হচ্ছে আপনি এই ক্ষেত্রে নিজে আত্মহত্যা করে দেবেন নিজে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবেন আপনি আল্লাহ আপনি নিজেকে মনে হচ্ছে ধ্বংস করে দেবেন আপনি বলছেন যদি এরা এই কোরআনে করিমের প্রতি ইমান না নিয়ে আসে তো আপনি কি ধ্বংস হয়ে যাবেন মরে যাবেন কেন আপনি এত পেরেশান হয়ে যাচ্ছেন পেরেশান হওয়ার কিছু নাই ফাজাক্কের আপনি উপদেশ দেন এর নামা আপনার ডিউটি হচ্ছে উপদেশ দেওয়া লাস্তা মোসাইদের ধরে বেঁধে উঠিয়ে নিয়ে আসতে হবে রাস্তা থেকে না ছেড়ে দেন আর এক জায়গায় আল্লাহ বলছেন আপনি মনে হচ্ছে নিজেকে ধ্বংস করে ফেলবেন আল্লাহ এখনো মোমিনিন এরা যদি মোমিন না হয় তাহলে মুসলিম না হয় তাহলে শির কবর মাজার পূজা পীর পূজা করতে থাকলে আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন না আপনার দাওয়াত পৌঁছে দেন তাদের কান পর্যন্ত পৌঁছে দেন তাদের উপর আল্লাহর হুজত কায়েম করে দেন কালকে আমাদের যাতে করে না বলতে পারে যে আমাদেরকে তো কেউ বলেনি তার হাত পা সাক্ষী দিবে না আমরা শুনেছি কান সাক্ষী দিবে না শুনেছি মানেনি বলেছে ওহাবি ওহাবিদের কথা শুনিও না যারা বলেছে কবর পূজা শেরক মাজার পূজা শেরক হ্যাঁ কবরে চাদর চড়ানো শির্ক মান্নত করা শির তাদেরকে ওহাবি বলেছে হাত পায়ে সাক্ষী দিতে লাগবে আলিয়া মানাখতে মালা আফওয়াহিম অত করলে মোনা ইদিহিম অতাসাদু আরো চলো হোম হেমা কারণ একসেবুন সাক্ষী দিতে লাগবে অস্বীকার করবে কবর মাজার পূজারীরা অস্বীকার করবে কাফের ইসলাম দ্রোহীরা যে আল্লাহ আমাদের মা যা আনামিন নাজির আমাদের কাছে কেউ সতর্ক সাবধান করতে আসেনি বলেনি তো এরা তখন প্রতিবাদ করার দরকার হবে না সেই দায়ের সেই আলেমের সেই নাবির হাত পা বলতে লাগবে আলিয়া মানাখতে মা আল্লাহ মুখ বন্ধ করে দাও কারণ মুখে মিথ্যা কথা বলছে তো মুখে তো মিথ্যা কথা বলছে মাজা আনামিন নাজির আল্লাহ মুখ বন্ধ করে দিবেন আর কি করবেন অত মনে হয় হাতে বলবে যে হ্যাঁ এসছিল বড় এদেরকে মারধর করতে গিয়েছিল এদেরকে জুল অত্যাচার করতে গিয়েছিল এদেরকে ঠেকা দিতে গিয়েছিল এদেরকে মজলিস করতে দেবো না এদেরকে জলসা করতে দেবো না এদেরকে ওয়াজ মহফিল করতে দেবো না এদেরকে কনফারেন্স সম্মেলন করতে দেবো না এইসব করতে গিয়েছিল তো কাল্লেমো না ও তার সাধু আর পা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে ঠিক বলছে হাতে ঠিক বলেছে হাত ঠিক বলেছে সাপোর্ট করবে সুরাই আসেন সুরাই আসেন তো আল্লাহ যেন আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন কোরআন এবং হাদিসকে আমাদেরকে দলিল বানিয়ে কোরআন এবং হাদিস শিখে তার মোতাবেক আমাদেরকে যেন চলার আল্লাহ তৌফিক দান করেন আমিন আলমিন সাল্লাহ নবীন মোহাম্মদ আলহি ওসাহি আজমান